আবু সাইদ খুদ্রি রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে দোজখের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন